আল্লাহর নবী স্বামীকে আল্লাহ নবু অধ্যান করেছে আল্লাহর কাছ থেকে যখন কালাম এসছে ইসার উপরে মুসার উপরে তার লক্ষণ এইরকম ছিল তারা সব দেখেছে আবু তালেব সব শুনেছে তারপরে ওই আনে নাই আল্লাহ নবী বললেন চাচা একবার বলুন লাহ আল্লাহ বলছেন হে নবী আমি তাকে ইমান দেবো না তোমার প্রিয় হলেও তোমার ভালোবাসা হলেও তুমি তাকে হেদায়ত করতে পারো না চোখে পানি আসা দরকার আপনার আমার চাচা পৃষ্ঠপোষক চাচা হিতাকাঙ্ক্ষী চাচা নবী দাওয়াত দিচ্ছে কে দাওয়াত দিচ্ছে নবী ওটা শকত নয় কেরিমের বেটা ওটা নবী দাওয়াত দিচ্ছে ইমান পাইনি তার নাম আল্লাহ চারটিখানি কথা লয় মনে রেখে দেবেন বলছে সব দেখেছ সব বুঝেছ তারপরেও শোনো নাই পাবে না আর আল্লাহর যাকে মনে গেছে আমির হামজার কালিজাটা চিবিয়েছিল তার নাম কি আপনারা জানেন হিন্দা আল্লাহ তাকে ইমান দান করেছে ইমান দান করেছে তার কিছু ভালো দেখেছে ফেরাউন বেইমান আসিয়া জন্নতি তার বিবি আল্লাহ তার ভালো দেখেছে নোহ নবী লুত নবী তাদের দুজনার বিবি নামি তার নাম আল্লাহ তিনি ইনসাফ করেন তিনি ইনসাফ পরায়ণ তিনি দয়ালু তিনি মেহেরবান তার দয়া বুঝাবো বেটার বিয়েতে বিটির বিয়েতে দাওয়াত কবার দেন একবার গলসির দেখা হলো ভাই মেয়েটার বিয়ে পনেরোই জ্যোষ্ঠী যেও তারপর একটা কাগজে চিঠি লেখে খামের ভেতরে ভরে উনিশের হাতে দিয়ে পাঠিয়ে দিলে হলুদ চিটকিয়ে বিয়ের দাওয়াত হয়ে গেল তারপরে বললে আসে নাই গো চাচারা আসে নাই বলে না এসো গো দাও দিয়েছি আমি একবার গলচিতে বললাম চিঠি দিয়ে দিয়েছি নাই বেলো দুবার নাই বেলো যাবো যাবো না যা সদবোধ হয়ে গেল দাওত আল্লাহ বলছে আমার দাওতটা শুনে লাও যেদিন জন্মেছ তোমার খালা কোলে করে নিয়েছে আর মৌলবী বলেছে আল্লাহ একবার আল্লাহ একবার যেদিনে তুমি মরে যাচ্ছ জানাজার নামাজ হচ্ছে আজান হয়েছে বাকি ছিল বাকি জিন্দিগি ভোর তোমার কানে মোয়াজিন পৌঁছেছে সারা জীবন ষাট বছর বয়স ষাট বছর আল্লাহ দাউদ দিচ্ছে দুবার দাউদ দেয়নি কি করে আল্লাহকে আপনি বে ইনসাফ বলবে ভোটের দাওয়াত কদিন দেয় পাঁচ বছর পরে ভোট ভোটের তিন মাস আগে কাগজ ছাবি তার দিন কতক আগে মাইকে ক্যানভাস লোকসভার ভোট আমাদের ক্যান্ডিডেটকে ভোট দিতে হবে হাতে ছাপ মারতে হবে কাগজ চিঠি দিলে খালাকে যে বুঝিয়ে দিলে খালা পাঁচ টাঙ্গল লম্বা পাড়া মেরে দিবি হয়ে গেল খালা যেচে খালু যেচে বুড়ো যেচে বুড়ি যেচে বলছে সতেরো আঠেরো বছর বয়স বলে মোচে কালি লেপে চালা বলবে আঠেরো হয়ে গেছে বলে কি করে বলে কালো দেখতে পাও না মাল বেরুইছে মোচে কালি দিয়ে দিয়েছে পুরা মোবিল চলে গেছে ভোট একটা ভোটের অনেক দাম আপনারা সবাই অলা বলেন একটা ভোটের অনেক নাম শুনেছেন না শোনেন নাই একটা ভোটের অনেক নাম শুনেন নাই কোথায় শুনলেন বিজ্ঞানে না ভূগোলে ইতিহাসে না জ্যামিতিতে ইমামের কাছে না বাপের কাছে মায়ের কাছে না স্কুলে কলেজে না ইউনিভার্সিটিতে মক্তবে না মাদ্রাসায় আল্লাহর কাছে নবীর কাছে কে বলেছে একটা ভোটের অনেক দাম কি করে জানলেন কি করে সব লোক জানে একটা ভোটের অনেক দাম কে বললে কে ভূগোলেও নাই বিজ্ঞানেও নাই পাটিগণিতেও নাই শিশুতে নাই ধরাপাতে নাই বর্ণ পরিচয়ে নাই আমি বলিনি ইমাম বলেনি মক্তবে নাই আল্লাহ বলে নাই রসুল বলে নাই পণ্ডিত বলে নাই বিজ্ঞানে বলে নাই কি করে জানলেন একটা ফুটের অনেক দাম আর যেদিন থেকে জন্মাইছেন সেই দিন থেকে বলা হচ্ছে দুরাকাত নামাজ সারা বিশ্বের থেকে ভালো নবী বলেছেন আল্লাহ বলেছেন মৌলবী বলছে বাপ বলছে মা বলছে মক্তব বলছে মাদ্রাসা বলছে আজান বলছে জামাত বলছে এই কথাটা কই মুখস্থ হয় নাই তো একটা ভোটের অনেক দাম মুখস্থ হলো কি করে এমনি জাহান নামে দিবে নাকি আল্লাহ খেলা করতে করতে আল্লাহ শুধু একটা ভোটের কত দাম বলে অনেক দাম বলে নামাজ বলে জানা ছিল না বলে চল শেখবো চল শেখবো একদিন মোটে শুনি হিলি একটা ভোটের অনেক দাম মুখস্থ করে লিখলি আর আমার পয়গম্বর তেইশ বছর ধরে বলে গেল পয়গম্বরের সাহাবারা জেহাদ করে মরে গেল তারপরেও শুনি নাই রাখাত নামাজের কত দাম কি বলছেন বলুন আপনার ইনসাফ করে বলুন ইনসাফ করে বলুন ছেলের বুকে শিল চাপাইছেন টিউশনি যায় নাই বলে ছেলেকে বেত্রাঘাত করেছেন স্কুল যায় নাই বলে একদিন স্কুল কামাই করলে চামড়া ছাড়িয়ে দিয়েছেন বছরের পর বছর নামাজ পড়েনি চোখের সামনে কিছুই বলেন নাই কি বলবেন খোদাকে কেন বলছেন খোদা মেহেরবান লয় বেনিয়াজ লয় পাক নয় দয়ালু নয় চারটিখানি কথা সেই মঙ্গলকোটের হালু সর্দারের মুনিশ কাটানো হালু সর্দার নটা মুনিশ করিল বুঝলেন মাঠে লাগিয়ে দিয়েছে যে দেখছে কিছুই কর নাই আলে বসে বুঝি চালাচ্ছে তো বললে হবে তোরা এক কাজ কর পাঁচ কেজি আল কাদরা কিনে এনে আমার পেছন মায়ে লাগিয়ে দিয়ে ঘর চলে যা বেতন নিয়ে আপনাদের অবস্থা আমাদের অবস্থা তাই আল্লাহ কোরআন পাঠালে হাদিস পাঠালে পয়গম্বর পাঠালে আলেম জালসা দাও তবলিক তারপরেও নামাজ রুজা বুঝে আসছে না হাই হাই হাই হাই বিশ্বের মানুষকে কি বলবো বাঘটি মুচি ডোম চাঁড়াল আমাদের গায়ে বাস করে উঁচগা আমাদের সতেরো রকম আঠেরো রকমের জাত বাস করে আপনারাও দেখেছেন একটা বাঘটির নাম করুন দিন যে শুনেছি সে বাঘটিটা রাজনীতি করার কারণে ভাদুলা চায় না একটা বাঘটির নাম করুন একটা মুচির নাম করুন রাজনীতি করার কারণে সরস্বতী পুজো করে না একটা মুচির নাম করুন করুন কারো যদি জানা থাকে বলুন কাশিরাম দাস থেকে নিয়ে আশিরাম দাস পর্যন্ত উমা ভারতী থেকে নিয়ে আমরা মানে মায়াদেব পর্যন্ত রাজনীতি করার কারণে সে তার ধর্মটা করে না একটা মুচি বাগদি ডোমের নাম করুন আমি লক্ষ লক্ষ মুসলমানের নাম করে দেবো যে রাজনীতি করলে তাকে আর আল্লাহ বলা চলবে না তার রাজনীতি করলে তার আর নামাজ পড়া চলবে না এম এ হলে এম এল এ হলে আসসালাম আলাইকুম বলা চলবে না লোকে জানতে পেরে যাবে তাহলে আপনারা বুকা না ওরা বুকা রাজনীতিতে ভোগ করছে বেশি শিডিউল হিসেবে সুযোগ সুবিধা বেশি সবই আছে আবার ওটাও আছে বছর দুবার চালাচ্ছে মাইক আর বাজনার গান আর সিনেমা সবই হচ্ছে ভাদুল আসছে আর আপনার নামাজ পড়া চলবে না আপনি যে রাজনীতি করেন আপনার আর ভাইয়ের সঙ্গে কথা বলা চলবে না আপনি যে রাজনীতি করেন কথা বোঝার চেষ্টা করুন বুঝুন আল্লাহকে কি জবাব দেবেন দেওবান্দি বেরেলি করে কথা নাই ছি ছি ছি ছি ছি মুসলমান আল্লাহর কৃপা ভিক্ষা করছো ভাই ভাই কথা নাই কোরআনের ফতোয়া যতক্ষণ না তোমাদের মধ্যে সাম্য মৈত্রী প্রেম প্রীতি ফিরে আসবে ততদিন তোমরাই আমার কৃপা পাবে না স্বামী স্ত্রীতে মোহব্বত নাই নামাজ রোজা কবুল হবে না বাপে বেটাতে মোহব্বত নাই মোহব্বত দিলে বাপের জন্য বেটার চান কোরবান হয়ে যাবে বেটার জন্য বাপের চান কুরবান হয়ে যাবে স্বামীর জন্য স্ত্রীর চান কুরবান হয়ে যাবে আহা কোথা লাগলো কতটা লাগলো আপনার কষ্ট হয়নি তো বেটা হয়নি তো কি খেলে ভালো হবে কি খাওয়ালে ভালো হবে স্ত্রীর জন্য স্বামীর চান কুরবান হয়ে যাবে কি পড়লে ভালো লাগবে কোনটা দেবো কি করে রাখবো কোথায় রাখবো কষ্ট হচ্ছে একটা কাজ করে রাখবো নাকি সমস্ত রকম ফেকের করবে মহব্বত কই নবীর ওপরে মহব্বত কই মহব্বত ওলারা ওই যেটা বলছিলাম নবীর ওপরে মহব্বত मैं यहाँ हूं मेरा दिल है मदीने में খালি হালুয়া রুটিতে মোহব্বত খালি বাজনাতে মোহব্বত আর হাই হোসেন হাই হোসেন নিয়াই ছুরি বার কর হালুয়া দে ফাটিয়ে মোহব্বত আল্লাহ দেখেছ মোহব্বত শুনে নেন আল্লাহ নবীর মোহব্বত হলে দাড়ি গজাবে মোট ছোট হবে খদনাতে মাইক বাজবে না আকিকা শূন্য তরিকাতে হবে দস্তরখান সিলিপচি হবে আল্লাহ নবীর মোহব্বত হলে নামাজ বন্ধ হবে না মাঠে ঘাটে ঘরে বাইরে নামাজ পড়তে হবে প্ল্যাটফর্ম সাক্ষী দেবে হাওড়ার প্ল্যাটফর্মের পিলারকে সামনে করে নামাজ পড়েছে মাঠ সাক্ষী দেবে অসত্তালাই ঘাসের ওপরে জলসা করতে গিয়ে তিনজন মৌলবি জামাত করছিল সাক্ষী দেবে যেখানে সময় হবে নামাজ পড়ে নেন নামাজ পড়তেই হবে কাজা হয়ে গেলে কেঁদে কেঁদে নামাজ পড়ে নেন কাজা হয়ে গেছে আল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ নামাজ পড়ে নেন রবের কন্ট্রোলে পাঁচশো চিনি তাই ধেই ধেই ধেই ধেই পাঁচশো চিনি ভোট দেওয়ার সময় বলবি আমি আর খালা দুজনেই যাবো পাঁচশো চিনি ওর বাপের চিনি সুগার ক্যান কার আল্লাহ বলছে আকের ভেতরে চিনি দিয়েছি বদমাইশ করিস তা আকের ভেতরে বিষ বার হবে খেজুর গাছে গুড় দিয়েছি বদমাইশ করিস তা খেজুর গাছ থেকে বিষ তৈরি হবে ওদের বাপের ভোটের লেগে খিদিবিদি করছো এক বিন্দু বৃষ্টির মালিক গোটা বিশ্বের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নয় এক বিন্দু শিশিরের মালিক নয় আকাশের মালিক জমিনের মালিক আপনাদেরকে ইনসাফ করে বলুন যারা লেখাপড়া শিখেছেন BA BSc MSc M com খালি ফুটানি করে বললে হবে না তো no knowledge without college that cut foot put butter breakfast I shall wait for home come bat foot that from Calcutta in to going to equal to men plus বলছে বাপরে দেখ আকাশ ফাটিয়ে দিবে বোধ হয় কিন্তু আপনার প্লাসে মাইনাস হয়ে যাবে আল্লাহর কাছে গেলে যত দুনিয়ার হিরো সব জিরো করে দেবে এ জ্ঞানটা আপনার নাই বলুন হিসাব করে জমিন যদি ভারতের আপনাকে থাকতে গেলে রেশন কার্ড করতে হয় ভোটের ফটো রাখতে হয় তাহলে নাগরিকত্ব থাকবে না এই জমিন যদি ভারতবর্ষের কারু হয় জওহরলাল নেহরু থেকে নিয়ে তার আগের থেকে নিয়ে পরের পর্যন্ত আপনার দিকে শাহজাহান থেকে নিয়ে আলমগীর পর্যন্ত সিরাজউদ্দৌলা থেকে নিয়ে আপনার দিকে মুর্শিদকুলি পর্যন্ত কারু বাপের যদি এক চুলাই জমিন হয়ে থাকে ভূমিকম্প হলে আটকায় না কেন বলো বলেন আপনার গোয়ালে আগুন লাগলে আপনি বালতি দিয়ে পানি দিয়ে ছিটবেন কিনা আপনার মুরগির কিছু হলে আপনি কিছু দেখবেন কিনা যদি জমিন তোমার বাপের হয় ভূমিকম্পটা কোথাকার কার ভূমিকম্প হলে তাড়াতাড়ি যে বলে এই তাহলে আমার ভূমি কে কাঁপালি রে ফাটিয়ে দেবো সরাই দিন কেন বললে না বলো মুখ্যমন্ত্রী বলো প্রধানমন্ত্রী আর তাহলে স্বীকার করো কসম খুদার করে বলছি এই জমিনের মালিক আর কেউ বন্যা যদি সাগরের মালিক তুমি হও বলো বন্যা হবার কে জোয়ার ভাটা হবার কে আটকিয়ে দেবো মিলিটারি পাঠিয়ে দেবো বন্যা এলে বলে দেবো দুটো পুলিশ পাঠিয়ে দেবো বন্যাকে বলগা ঘুরে পালিয়ে যা আমার মাপে পড়ছে এখানে যেন বন্যা না হয় মাপে দেখাও একবার টেনে নিয়ে ঢুকিয়ে নেবে মাপ বার করে দেবে ভেতরকার মোজ বাদ দিয়ে বার করে দিবে একবার মাপ দেখাও গা আকাশ থেকে যা কিছু বজ্র হাত হয় আপনারা বজ্রঘাত দেখেন নাই আসছে বজ্রঘাতের দিন জ্যৈষ্ঠী আসার শ্রাবণ বজ্রঘাত আটকায় না এরম করে বাজ আমার জমিনে পড়বে না এসব মাপে আমার পড়ছে বাংলাদেশ থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত এরপরেও বুঝে আসছে না এ জমিন আল্লাহর বড় দুঃখ বেদনার সাথে জানাচ্ছি বুঝলেন সেদিন আমি একটা ডবল এম এ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম এ আর আপনার দিকে বিশ্বভারতী থেকে এম এ বিশ্বভারতীতে চাকরি করতেন রিটায়ার হয়েছেন আমি তার সঙ্গে ভাত খেতে খেতে বললাম যে দুলাভাই খুব গোলমাল বলে কিরকম তো বুবু বলছে ভাত খেলে আর বুকেই না ওর দাঁড়াও না দুলাভাইকে বললাম যে পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় হলে আকাশ দেখা যায় কি করে বলো ওই কারণে তো তোমরা লেখাপড়া শিখো আমাকে বলছে তোমরা লেখাপড়া শিখো তোমাদের বুদ্ধি নাই আরে আকাশ বলে কিছু নাই মনে সালা বলে কি ভাব খেতে খেতে বেইমান হয়ে গেল রে একে ইমান আনাতে হবে তারপরে অন্য কথা আকাশ নাই বললে কি হবে বলুন ইমান থাকবে না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কোরআনের পাতাই পাতাই আসমান আর জমিনের কথা কোরআন শরীফের সূরা মুলকে আছে আমি প্রথম আসমানকে তারকারাজি দ্বারা সৌন্দর্যতা দান করেছে মিটমিট করে ঝিকঝিক করে দপদপ করে ধপধপ করে তোমাদের ঘরটা সাজাবার জন্য প্রথম আসমানে তারকারাজি তৈরি করেছি ধ্রুব তারা সন্ধ্যা তারা শুক্তারা প্রথম আসমানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাতটা আকাশ বলছে আকাশ নাই কেন আকাশ নাই বলেছে জানেন বিজ্ঞান আকাশ আছে বললে ঝামেলায় পড়তে ওইটা কি উড়িয়ে দেয় বলে ওপরটা ফাঁকা পাড়া বলে বুলু পাড়া লাগে তা না হলে লোকে বলবে পৃথিবীর থেকে চোদ্দ লক্ষ গুণ সূর্য বড় আকাশ দেখা যায় কি করে বলো ওই ঝামেলাটা হবে তার থেকে বলো আকাশ বলে কিছু নাই ওপরটা বুলু পাড়া ফাঁকা পাড়া আকাশ নাই বলে দিয়েছে আমাকে বললে আমি অবাক হয়ে গেলাম তারপর আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা এই নিচেকার জল বাষ্প হয়ে ওপরে যায় তো পেশাবের মালটা কোথায় যায় ভাই তো আমাকে বলছে ওই তো তোমার লেখাপড়া জানা নাই পেশাবের মালটা হে যখন ওপর দিকে যায় বাষ্প হয়ে খালি পানিটি যায় ইউরিন যেটা ইউরিয়া মাল সেটা নিচে বসে যায় আমি বললাম তাই তো বটে তাই বসে যায় নাকি বলে হ্যাঁ আমরা বসে যাই বটে ইউরিয়াটা কিন্তু যে মালটা যায় সেটা পেশাব থেকে বেরিয়ে যায় না কুঁয়ো থেকে পেশাবখানা থেকে যখন বেরিয়ে যাবে ইউরিয়া বসে যাক থেকে যাক বাষ্প হয়ে যেটা যায় পানির আকারে সেটা তো পেশাবটাই যায় সেটা আবার ঘুরে পড়লে যে অসুবিধা হবে থেউরি কোথাও গোলমাল করছে বুঝে দেখেন আল্লাহ বলছেন তাহুরা আকাশ থেকে আমি পবিত্র বাড়ি বর্ষণ করি আর যদি উঠে যাওয়ার মশলা হতো জমে হতো তাহলে তো বৈশাখ মাসে রোজ পানি হতো পুকুর গিলে নিচ্ছে দিন দিন প্রত্যেক দিন এক আঙুল করে পানি নাই পানি হবি কবে যেদিনে পুকুরের পানি উঠবে না উপর দিয়ে আষাঢ় মাসে ধ ধ থিউরিতে গোলমাল হচ্ছে যে নিচে জল জলফায় ওষপুর যায় জমা হয়ে বর্ষণ হয় তাহলে বৈশাখ মাসেই তো বেশি বর্ষণ হতো মাঘ ফাল্গুন মাসে আর হতো না আষাঢ় মাসে হতো না যে মাসে বাষ্প হয়ে যায় না না সে জিনিস যেতে যেতে শুকিয়ে যায় ওপর পর্যন্ত পৌঁছায় না ওয়ানসাল্লাহ মিনা সামায় মান তাহুরা আর বাদল সৃষ্টি আমি করি কোরআ আছে আমি ঘন ঘন মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি ধারা বরষণ করি লেনুকরে যাবিহি হাব্বা ও নাবাত তাকে উগায় হাম তোমার লিয়ে ঘেনে ঘেনে বাগাতে চারা ওর দানা যাতে করে আমি তোমাদের জন্য আপেল আঙ্গুর বেদানা নাশপতির বাগান তোমাদের জন্য চাল গম সর্ষে ধান আর তোমাদের গরু মোষের জন্য ঘাসা দিই কি সুন্দর সৃষ্টি ঘাস মরে যায় আষাঢ় মাসে বৃষ্টি পড়লে আবার সবুজ ঘাসে আল ভরে যায় কোরআন বলেছে ওইভাবে তোমরা মরে যাবে আবার তোমাদিকে জ্যান্ত করা হবে যেমন মরা আলেতে ঘাস জ্যান্ত হয় আমি খোদা আমি পারি সেগুলোই শোনাবো তার জন্যই বলছিলাম খোদার খোদাই তো একটা কথা মেনে নেন বাবা দেওবান্দি বেরেলি এসব বলতে নাই এধার উধার করতে নাই নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দিন পরেজগারি তাকুয়া গ্রহণ করুন আমার জন্য আপনারা দোয়া করুন সবাই মনে মনে আল্লাহ মৌলবীকে পরেজগার করে দাও আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সভাতে আজকে যারা এসছে দূরে দাঁড়াতে যারা আছে যারা জালসা দিয়েছে তাদের সকলকে পরেজগারি দাও পরেজগারিটা কোথায় পরেজগারি কোথায় হৃদয়ে বাইরেও পরেজগারি মানে পোশাক পরিচ্ছদ সুন্দর হবে ভাই এটা খেতে নেই কাটা খেতে নেই কিন্তু আসল পরেশগারি হৃদয়ে আল্লাহকে দেখাতে হবে আল্লাহ তোমাকে ভয় করি গোপনে প্রকাশ্যে নির্জনে লোকালয়ে সর্ব অবস্থায় ডরায় পরেশগারি এখানে কেউ জানুক না জানুক আমি আমার আল্লাহকে ভয় করি সেই কারণে এই কাজটা করতে পারবো না তার নাম পরেশগারি এ কাজ করলে আল্লাহ রাগ করবে তার নাম পরেশগারি বা সোনারা লালদা কোরআন যেটা বলে দেবে অব্যর্থ তার নাম ইমান কোরআন যা বলেছে গোটা বিশ্বের বিশ্লেষণ শুনবো না তার নাম ইমান ইন্দিরা গান্ধী ওয়ার্ল্ড ফেমাস প্রধানমন্ত্রী সে যদি বিনোবা ভাবের পায়ের তলায় মাথা রেখে আশীর্বাদ নিতে পারে তো আপনি একটা মোল সাহেবকে আসসালাম আলাইকুম ভাই মোল সাহেব ভালো আছেন দোয়া করবেন এটুকু বলতে পারবেন না বিনোবা ভাবের পায়ের তলায় মাথা রাখতো এরকম করে পাটা চাপিয়ে দিত ইন্দিরা গান্ধীর মাথায় দিয়ে আশীর্বাদ করতো সে বুঝেছে এটা জবরদস্ত সাধু এর আশীর্বাদ নিতে হবে তো আপনি একটা মোল সাহেবকে আসসালাম আলাইকুম ভাই মোল সাহেব ভালো আছেন বাড়িতে সব ভালো দোয়া করবেন এটুকু বলতে পারবেন না হাই হাই হাই হাই আসসালাম আলাইকুম মনে হচ্ছে সালা ঠোঁটে আটা লেগ গেছে বলে আপনি সালামের জব দিলেন না বলে তোমাকে জব দেওয়া চলবে না তুমি দেওবান দিমান নষ্ট হয়ে যাবে আল্লাহ কোন কোরআন শরীফের ক পাতায় আছে কত পাড়ায় না হাদিস শরীফ আছে তা আল্লাহ জানে দেওবান্দি বেরেলি কি ছি ছি ছি আমি আপনার ঘরের ছেলে কেউ বিয়ের ছেলে কেউ ভাইপোর ছেলে কেউ চাচার ছেলে কেউ মামা খালাতো ভাই কেউ মামাতো ভাই হঠাৎ এসব কি করে হয়ে গেল খবরদার বলতে নাই আর তার দৃষ্টান্ত আমি দিচ্ছি আপনাদিকে এখন আমেরিকা ইসলাম কবুল করছে আমার এখানে যদি কেউ ইসলাম কবুল করে কাল বর্ধমানে কেউ ইসলাম কবুল করে তো সে তো তাহলে জান্নাত পাবে না দেওবান্দি বেরেলি না হলে তো তার জান্নাত হচ্ছে না তাহলে যত লোক ইমান আনছে নতুন নতুন মাল সব তো জাহান নামে চলে যাবে নাকি খুব ভাবার আছে বোঝার আছে এসব কি ভাগ এসব কেন বলতে আছে ইসলামের একটা কথা আনা মিনাল মুসলিমিন إني وجهت وجهي আমাকে আদেশ করা হয়েছে বলো আমি হচ্ছি মুসলমান আনা মিনাল মুসলিমিন আমি আত্মসমর্পণকারী আল্লাহর হুকুম এটা বলতে যে একটা কথা মনে করলো হয়তো মৌলানা আবুল কাসেম ভাই বলছিলেন আল্লাহ তার হায়াত দারাজ করুক বক্তব্যকে আরো বলিষ্ঠ করুক গুণীজন জ্ঞানীজন আমাদের শ্রদ্ধার পাত্র আমাদেরকে স্নেহ করেন ভালোবাসেন তার জন্য আমরা খুশি গুরুজন ব্যক্তি আমাদের তো উনি বলছিলেন আজান গাছিরা বলেছে পাটি ছাগলের কোরবানি চলবে না তার একটা কারণ বলছিলেন আমি একটা কারণ জানি সেটা আপনাদেরকে বলে দিই ইসমাইল আলী সাল্লামকে ইব্রাহিম কোরবানি করেছিলেন আলী সাল্লাম উনি যেহেতু বেটা ছেলে ছিলেন তাই আজান গাছিদের মত বেটা ছেলে ছাড়া কুরবানি চলবে না মানে হেলে বলদ হতে হবে গাই কুরবানি চলবে না কারণ ইব্রাহিম আলাই সাল্লামের ছেলে ইসমাইল বেটা ছেলে ছিল ওটা একটা মত কিন্তু আমরা ইব্রাহিমের ছেলে ইসমাইলকে দেখবো কেন আমার নবী দুম্বা দুম্বি আমার নবী উঁট উঠনি দুটোই কুরবানি করেছেন আমার নবীর কাছ থেকে ব্যাখ্যা পাচ্ছি আর কারো ব্যাখ্যা নব না কি বলছেন আপনারা নবী কেমন করে কুরবানি করেছেন বাস কথা শেষ হয়ে গেল এবারে উনি বলছিলেন এফতারির দোয়া তো বলছিলেন কারাও আসর মগরবের পরে আর কারাও বলছে কেন না এবারে মগরবের নামাজটাও এবাদত আর আপনার রোজাটাও এবাদত দুটো এবাদত এক কাছে হয়ে গেছে তাই এবাদত ফেবাদত করে নিয়ে ইফতারি করা ওটা উনি দেখেছেন পড়েছেন জেনেছেন কিন্তু আমার যেটা জানা আছে সেটা হচ্ছে কোরআন শরীফে একটা আয়াত আছে আতিম মুসিয়ামা ইলাল্লাইল তোমরা রুজাকে পুরো করো রাত পর্যন্ত লাইলুন মানে রাত আর মাগরিবুন মানে সন্ধ্যা লাইলুন মানে রাত আল্লাহ কোরআন শরীফ বলছে আতিমু সিয়ামা ইলাল্লাইল রোজাকে পুরু করো রাত পর্যন্ত অতএব এফতারি চলবে মগরবের নামাজ পড়ে আন্দার পাড়া হলে তবে মগরব হলেই চলবে না এবার আমরা দেখছি আল্লাহ নবী এফতারি করেছেন কখন এক নম্বর দিক আর দু নম্বর হচ্ছে গ্রামিটিক্যাল একটা দিক আছে গ্রামার কি এই ইলা শব্দটা আতিমু সিয়ামা ইলাল্লাইল ইলা ইলা হচ্ছে কি রকম ইংরেজি বাংলা দিকে আপনাকে বুঝায় যে আপনি কোথেকে এসছেন তো বলছে আপনার দিকে কাম ফ্রম দিল্লি এই ফ্রম ফ্রম ইলা হইতে ইলা আমি রোজা রাখো তোমরা দিন সকাল হইতে রাত পর্যন্ত ইলা ইলার গায়ে তার মুগিয়া জানতে হবে এটা গ্রামেটিক্যাল দিকে আপনার বুঝবেন না আপনাদেরকে একটু বুঝাই আল্লাহ তালা কোরআন শরীফে বলেছে তোমরা হাত ধো ইলাল মারাফিক কোন পর্যন্ত এইখানে ইলা আছে কিন্তু কোন পর্যন্ত তো কতটা ধোয়া ফরজ বাবা কোন পর্যন্ত কোন পার করা ফরজ লয় কোন পর্যন্ত ধোয়া ফরজ এবারে পেরিয়ে যাওয়া ফরজ কেন এই হাত আর এই হাত এটাকে বলে উপর হাত এইটাকে বলে নিচে হাত দুটোই হাত বটে না লয় উপর হাত নিচে হাত তো ইলার আগেরটাও হাত পরেরটাও হাত আল্লাহ বলেছে ইলাল মারাফি কোনো পর্যন্ত তো কোনো পেরিয়ে না ধুলে উজুর ফরজ আদায় হবে না কোনো পার করে ধুতে হবে এই ধারটাও হাত এই ধারটাও হাত ইলাল মারাফি কোনো পর্যন্ত আর ওখানে আছে ইলাল লাইল রাত পর্যন্ত তো রাত আলাদা দিন আলাদা এই কারণে দিন শেষ হলে ইফতারি করবে রাতে যাবার দরকার নাই আর এখানে যেহেতু ইধারটাও যা এধারটাও তাই সেই কারণে ইলা শব্দ থাকলেও আপনাকে পেরিয়ে যেতে হবে তা না হলে উজুর ফরজ আদাই হবে না ওখানে রাত আলাদা দিন আলাদা দিনের রোজা রাতে লয় তাই দিন শেষ হলে ইফতারি করো দেরি করলে মকরু হবে এইটা হলো মশলা যাই হোক আমি একটা মাঝখানে অন্য কথা আনছিলাম অন্য কথা বলে দিলাম আমরা হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে মুসলমান সবাই এটা বলে বেড়াও বাবা কি পরিচয় বাবা মুসলমান ঝগড়া নাই ঝঞ্ঝন নাই মারামারি নাই কাটাকাটি নাই কি মাইনরিটি নাই এখন কোরআন শরীফের আয়াতের অনুবাদ করব আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুক ইনশাল্লাহ হলে আমল করব ভাই বলে ইনশাল্লাহ হলে আজিজ ও নাটক অভিনয় চলবে না বাবা নাটক অভিনয় কি নবী তোমাকে ভালোবাসি তোমার ভালোবাসাই পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে উড়ে মদিনা চলে যাই দাঁড়িয়ে রাখতে পারি নাই নামাজ পড়তে পারি নাই কিছু মনে করবেন না এই ভালোবাসাটা ইসলামে চলবে না ভালোবাসা চেহারায় আদতে আমলে প্রকাশ পেতে হবে হজরতে খাজা মঈনুদ্দিন চিস্তি নামাজে দাঁড়াচ্ছেন আর উজু করার সময় এই রকম করাটা মুস্তাহাব আল্লাহর নবী খেলাল করেছেন হজরতে খাজা মঈনুদ্দিন চিস্তির মনে পড়ে গেল যে আমার খেলাল করাটা মনে হচ্ছে আজকে হয় নাই তিনি তাড়াতাড়ি গিয়ে পানি নিয়ে খেলাল করে নিয়ে বেঁধে নামাজ পড়ালেন মুরিদানরা বললেন হুজুর নামাজ পড়াতে গিয়ে এইরকম আমল তো দেখি নাই খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন যে আমার মনে হচ্ছিল নবীর এই হালকা সুন্নতটা আদায় করা হয় নাই তাই আদায় করে নামাজে দাঁড়ালাম এ হচ্ছে অলি এখনকার অলি কি রকম তিনটে ইট একটা লাল তেনা তেমনি বড় বড় মোচ দাড়ি চাঁচা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ইটের গায়ে ইল্লাল্লাহ মসজিদ বলে তোরা চালাগাও এইখানে ফাটিয়ে দেবো এ হলো অলির লক্ষণ মাথা চুলে গাদার মোজ দাড়ির থেকে বড় বলে তিরিশ ফুট তার নাম অলি কুড়ি রকম রঙের ডাবকা দিয়া জামা লোয়া চিমটি হাতে চিনিক চিনিক পয়সা যেন এইখানে আনিস চিনিক চিনিক আদম আলাই সাল্লাম থেকে এত পয়গম্বর এলো কারো হাতে লোয়া চিমটি নাই সব লাঠি আমার খালি মনে মনে আল্লাহ এই ফকির কথা আদম আলাই সাল্লাম আগেকার মাল না পরের মাল লোয়া চিমটি কুতা পেলে বললে পারা আমার দোষ আমাকে তো বাঁকুড়ার ফকিররা আর মুর্শিদাবাদ ফকিররা বলছে পেলি মেরে দেবো আমি বলছি তোদের লেগে বলছি ফকিরের দরজা বিরাট দরজা যদি ফকির হ্যাঁ। ফকির হয় তোরা যে ফিকির রে ফকির যদি ফকির হয় আলেমের দরজা বিরাট যদি আলেম আলেম হয় জাহের বাতেন সেই হয় বার ভেতর সুন্দর হয় এলেম কালাম সঠিক থাকে তার দরজা বিরাট তার দরজা কেউ আটকাতে পারে আল্লাহ নবী বলেছেন তারা নায়েবে নবী এটা তো বিরাট দরজা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহ আমিন ইবাদিহিল ওলামা আল্লাহকে ভয় করার মতো যদি কারাও করে তারা ওলামা সম্প্রদায় আবার কি চাই ওলামা বাবজিরা সোনার লাল্লা আমার গুণীরা তাই বলছি যে নবীর মহব্বত ঠিক করে করব আজকের যতগুলো লোক এসছেন যতগুলো মেয়ের কানে আমার আওয়াজ যাচ্ছে সবাই মনে মনে করুন দিন স্টেজ ভার করছি খদনাতে মিলাদ করাবো না খদনাতে মাইক করব না খদনাই কাউকে জানাবো না খদনা গোপনে করব আমার নবী বলেছেন নবীর মহব্বতে বলেন সাল্লাহুল আজিজ খদনা গোপনে করব বলুন গো সবাই বলতে পারছে না যদি বিবি না শোনে যদি খালা না মানে যদি শাশুড়ি রেগে যায় শাশুড়ি বলছে কুকুর বেটা মৌলবীর কথা শুনি না আমার একটা লাঠি পাকান চাঁকবো হলুদ মাখবো বাজনা করবো খতনা করবো মৌলবীকে দাওয়াত দেবো হাফেজ সাহেবকে মিলাদের দাওয়াত হাফেজ আব্দুল মাহমুদের আমি হাফেজ আব্দুল মাহমুদ বলছি হ্যাঁ ভাই মিলাদে খদরান মিলাদে কি দোয়া করবি রে ভাই চামড়া যেন বেশি না কাটে রক্ত যেন বেশি দিন না পড়ে আল্লাহর ফেরেস তারা বলবি কি দোয়া চলছে রে চামড়া কাটাকাটি কি বলছে রে মিলাদ আমার বুঝা আছে না যে খদনার কি মিলাদ ছি ছি ছি ছি ছি আল্লাহর নবী বলেছেন এমন করে খদনা করো ঘরের লোকও যেন জানতে না পারে ঘরের লোকও যেন জানতে না পারে আমি তো আমার দুটো ছেলের বড়োর আর মাইতরের বোধ না সাইলের আর মেজ বোধ আমি মেমারি নিজে মুসলমান দিয়ে নিয়ে চলে আসলাম ডাক্তার কাছে ঘরে এসে বললাম দুজনেরই মুসলমান হয়ে গেছে মুসলমান দিয়ে নিয়ে চলুন গোপনে মুসলমানই ঘরের বিবি ছেলেকে বললেন আজকে মুসলমান হয়ে গেল মুসলমানি ভালো হয়ে গেল ছেলে ভালো হই এরপরে দোয়া করান দাওয়া করান আকিকা দেন দশটা ছাগল জবাই করুন মৌলবীকে দাওয়াত দেন খুব খাওয়ান মৌলবীকে দাওয়াত দেন কেন বলছি জানেন খুব জ্বালাই বলছি আমাদের খালি দুটি দাওয়াত হলে আর মলে বল সাহেব হ্যাঁ, হ্যাঁ, কি হলো ভাই আজান আমাদের ঘরে হায়দারের বাপ হয়েছে আজান আর কি হায়দারের খালা হাফ হাফ করছে সুরাই আসিন চালা এই দুটি দাওয়াত খালি বলে বিয়েতে বলে মনে ছিল না অনেক বড়েতে ঝামেলা গোটা গাঁকে মনে রইলো আপনার দিকে হাজামকে মনে রইল দাইকে লাপিতকে মনে রইল খালি মোল সাহেবকে দাওয়াত দেওয়া হয় নাই বলে মোল সাহেব এত বরে এত বরে নুচিও কুলোই নাই ভাজিও পুরি গেল খালি ইমামের বেলায় ফুরি গেল দেখবেন আপনি বিবেচনা করে কলমাখানি কুলখানি ইমাম তো চারজনের একলাই খাদি তোকে দেখি কত দাওয়াত খেতে পারিস ওইটাই ইমামের দাওয়াত আল্লাহ মাফ করে দেখ হাই রে সমাজ কলমাখানি কুলখানি ইমামকে খাওয়াতে নাই কলমাখানি কুলখানি আলেম খেলে আমি যখন মোরাদাবাদ কলকাতায় পড়তাম কলমাখানি কুলখানির খানা খেতাম না কলকাতায় পড়বার সময় আমার ওস্তাদ মুফতি মুসলিম সাহেব বলতেন শকত যাবে না দাওতে আমাকে জানতেন খাবে না খেতাম না পরেজ করতাম তারপরে মেহনত করছি বলে যাচ্ছি কোথাও কোথাও আপনার থেকে মাদ্রাসার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 চাপড়ি কুষ্টিগিরি বাগমারি এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন আপনি জানেন তো বিশ্বের মালিক আল্লাহ অটল লয় আডবাণী লয় গণি লয় প্রণব লয় মুসারব লয় হাসিনা খালেদা লয় টনি প্লেয়ার কফি আন্নার নয় আল্লাহ বলছেন সারা বিশ্বের মালিক আমি কলিল্লাহম্মা মালিক মুলকে তুতিল মুলকা মন্তসা হে বিশ্বের অধিপতি তুমি যাকে চাও তাকে বিশ্বের রাজত্ব দান করো এইটা একটু বোঝন বাবা ফেরাও নমরুদ দিয়েও আমি আপনাকে বুঝাতে পারি কিন্তু বাস্তবে বুঝাতে চাইছি এই কারণে আপনার চোখের সামনে দেখাচ্ছি ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পরে অটল আদবানি ফার্নান্ডেজ প্রণব গানি আর আপনার জেগে পিবি নরসিমা রাও আর আপনার দিকে ভিপি সিং চন্দ্রশেখর বর্বর সমুদয় আপনার দিকে রাজনীতিবিদ কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেল জাহাজের পাইলট তিনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন জাহাজের পাইলট আবার তিনি ইচ্ছা করলে রাজত্ব কেড়ে নেন গোটা বিশ্বের শক্তি তাকে ধরে রাখতে পারবে না জেনারেল এরশাদ এগারোটা বৎসর বাংলাদেশ শাসন করেছে বাগে ছাগলকে জল খাইয়েছে এক ঘাটে তিনটে বিবি এগারোটা ব্যাংকে টাকা সুইজারল্যান্ড আর জার্মান আর ফ্রান্স আর ব্রিটেন আর আমেরিকা এগারোটা ব্যাংকের টাকা ব্যান করা হয়েছে বিবিরা মকদ্দমা করেছে খোরপোশের আর এরশাদকে জেলখানাতে ভরা হয়েছে আন্ডার পেন পরিয়ে তার নাম খোদা তিনি যাকে চান তাকে রাজত্ব দান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন মানুষের কোন কথা চলবে না তিনি যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান তাকে বেজ্জতি করেন হজরতে মুসা ছাগল চড়াচ্ছিলেন হজরতে মুসা ছাগল চড়াচ্ছিলেন শ্বশুরের একদিন দুদিন নয় দশ বৎসর বিবিকে সাথে করে মিশরেতে ফিরছেন রাতের বেলায় মগরব হয়েছে তিনি বলছেন উমকুসু ইন্নিয়ানস্ত নারা তোমরা এখানে অপেক্ষা করো বহু বচনের শিগাছে উমকুসু তাতে মুফাসিরিনরা বলছে মনে হচ্ছে বিবির সাথে আরো কেউ কেউ ছিল কাজ করুনি কে আরো কোনো মেয়ে ছেলে কে আরো কোনো সাথে লোক তাতে হয়তো মুসা বলছেন উমকুসু তোমরা এখানে অপেক্ষা করো ইন্নি আনাস্ত নারা আমি আগুন অনুভব করছি ওখান থেকে রাস্তা জিজ্ঞেস করে নেব আর আগুনের চাঙ্গারি আনবো তাতে তোমরা সেঁকে নেবে হয়তো মুসা যখন আগুনের উদ্দেশ্যে গেলেন তখন বলা হচ্ছে ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দাসে তোয়া হে মুসা তুমি পবিত্র পর্বতে আরোহণ করতে চলেছ তুমি যেটাই আগুন মনে করেছ ওটা আল্লাহর তাজাল্লি তুমি ভালো করে কথা শ্রবণ করো তোমাকে আমি পয়গম্বরই দান করছি বলুন সোভান আল্লাহ কে পয়গম্বরই পেল ছাগলের বাগাল হজরতে মুসার জামানাতে ফেরাউনের মতো মোচলা রাজা কত বড় বড় পণ্ডিত নমরুদ কারণ বিদ্যমান কিন্তু আল্লাহ বলছে আমার যাকে ইচ্ছা ইজ্জত দান করব আমি মুসাকে পয়গম্বরই দান করেছি আমি ইউসুফ নবীকে জেলখানাতে জোলাইখান নামে অপবাদ রটাতে আমি তাকে মিশরের রাজত্ব দান করেছি হজরতে আয়েশার নামে বেইমানরা রটিয়েছে বদনাম আমার শুনেছেন আপনারা আমার শোনেন নাই আমার তিনবার জানাজা হলো রুটি দিয়ে যে মৌলবি সগত অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল ঘরে ফোন চলে এলো লোক ছুটাছুটি তারপরে আমি আমরা ওয়াজ করছি আমার জানাজা হয়ে গেল তিনবার রটাইছে আর কবার রটাবে তা আল্লাহ জানে বলে ও মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে ওধারে জীব উল্টি মরে গেল বলে মরে গেল কি আমি ওয়াজ করছি বলে হ্যাঁ মরে গেছে বলছি আপনার লেগে পুরসা থেকে ফোন চলে গেল বলে মরে গেছে কতবার রুটি দিলে হায় হায় কিন্তু আপনি রটালে তো হবে না আপনি মরে গিয়েছে বললে তো হবে না আল্লাহ যেদিনে লেবে সেদিনে শেষ হয়ে গেল আর বোধহয় লেবে না পশ্চিম বাংলাটা ঘুরে দেখেন মানুষ ভালোবাসে স্নেহ দেয় আদর করে কদর করে জায়গা দেয় ভালো কথা বলি মানুষকে ভালো দিকে ডাকি কেন আপনার হিংসা কেন বিদ্বেষ জানি না আর ঘরের কাছেই খাল থাকে অবশ্য ডুবা ঘরের কাছে রাখতে হাত পা ধুতে ভালো হয় আল্লাহ নবীর কাছেই ছিল আবু জেহেল ডান দিকে ছিল আপনার ওদবা বাঁ দিকে সোয়াইবা এগুলো থাকা ভালো তাতে করে আমাদের খানিকটা হেদায়ত